আয়সা রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন মুকাতাবা অবস্থায় বাড়িরা আমার নিকট এসে বলল হে উমুল মুমিনিন আপনি আমাকে কিনে নিন কারণ আমার মালিক আমাকে বিক্রি করে ফেলবে অতপর আমাকে আজাদ করে দিন তিনি বললেন ঠিক আছে বাড়িরা বলল ওয়ালার অধিকার মালিকের থাকবে এ শর্ত না রেখে তারা আমাকে বিক্রি করবে না তিনি বললেন তবে তোমাকে দিয়ে আমার কোনো দরকার নেই পরে নবী সাল্লাহ আলসালাম তা শুনলেন কিংবা তার নিকট সে সংবাদ পৌঁছল তখন তিনি বললেন আর খবর কি এবং বললেন তাকে কিনে নাও অতপর তাকে আজাদ করে দাও তারা যত ইচ্ছা শর্তারোপ করুক আইসা রদিয়াল্লাহ তাল্লাহ বলেন অতপর আমি তাকে কিনে নিলাম এবং আজাদ করে দিলাম তার মালিকপক্ষ ওয়ালার শর্তারোপ করল তখন নাবি সাল্লাহ সাল্লাম বললেন ওয়ালা তারই হবে যে আজাদ করবে তারা শত শর্তারোপ করলেও